বিপ্লবী কণ্ঠে মোরা তাকবির তুলব হারানো গিং আবার ফিরিয়ে আনব বিপ্লবী কণ্ঠে মোরা তাকবির আপনারা শুনছেন চাঁদপুরের উদীয়মান সাংস্কৃতিক সংগঠন দীপ্তস্বর শিল্পী গোষ্ঠীর প্রথম অডিও অ্যালবাম স্বপ্নের দীপ্তস্বর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আওয়াজ তুলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আওয়াজ তুলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আওয়াজ তুলে বাকিল জুলুম বেগাত শিরেক তারিয়ে গিব হারানো দিন আবার ফিরিয়ে আনবো সোনালি দিন আবার ফিরিয়ে আনবো হারানো দিন আবার ফিরিয়ে আনবো সোনালি দিন আবার ফিরিয়ে আনবো বিপ্লবী কণ্ঠে মোড়া তাকবির তুলব হারানো দিন আবার ফিরিয়ে আনবো বিপ্লবী কণ্ঠে মোড়া তাকবির তুলবো হারানো দিন আবার ফিরিয়ে আনবো নব্বই বাক মুসলমানের বাংলা গেছে নবীকে গালি গায়ে কোন সাহসে নব্বই ভাগ মুসলমানের বাংলাদেশে নবীকে গালি দেয় কোন সাহসে নব্বই ভাগ মুসলমানের বাংলাদেশে নবীকে গালি দেয় কোন সাহসে ওমরের সেই গর্জন আর তাকবির গিয়ে ওমরের সেই গর্জন আর তাকবির দিয়ে ওমরের সেই গর্জন আর তাকবির দিয়ে তাগেরই প্রতিবাগে আওয়াজ তুলব হারানো দিন আবার ফিরিয়ে আনবো সোনালি দিন আবার ফিরিয়ে আনবো হারানো দিন আবার ফিরিয়ে আনবো সোনালি দিন আবার ফিরিয়ে আনবো বিপ্লবী কণ্ঠে তাক তাকবীর তুলব হারানো দিন আবার ফিরিয়ে আনব বিপ্লবী কণ্ঠে তাক তাকবীর তুলব হারানো দিন আবার ফিরিয়ে আনব মুসলমান দাবি করে কি লাভ হবে যদি ওই সংবিধানে ইসলাম না হিরবে মুসলমানি দাবি করে কি লাভ হবে যদি ওই সংবিধানে ইসলাম না হিরবে মুসলমানি দাবি করে কি লাভ হবে যদি ওই সংবিধানে ইসলাম নাহি রবে খালিদ বিন ওয়ালিদের মতো হুঙ্কার দিয়ে খালিদ বিন ওয়ালিদের মতো হুঙ্কার দিয়ে খালিদ বিন ওয়ালিদের মতো হুঙ্কার দিয়ে তাগেরই প্রতিবাগে বিপ্লব করব হারানো দিন আবার ফিরিয়ে আনবো সোনালি দিন আবার ফিরিয়ে আনবো হারানো দিন আবার ফিরিয়ে আনবো সোনালি দিন আবার ফিরিয়ে আনবো বিপ্লবী কণ্ঠে তাক তাকবির তুলবো হারানো দিন আবার ফিরিয়ে আনবো বিপ্লবী কণ্ঠে তাক তাকবির তুলবো হারানো দিন আবার ফিরিয়ে আনবো কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আওয়াজ তুলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আওয়াজ তুলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আওয়াজ তুলে বাকিল জুলুম বেগাক শিরেক তারিয়ে গিব হারানো দিন আবার ফিরিয়ে আনবো সোনালি দিন আবার ফিরিয়ে আনবো হারানো দিন আবার ফিরিয়ে আনবো সোনালি দিন আবার ফিরিয়ে আনবো হারানো দিন আবার ফিরিয়ে আনবো সোনালি দিন আবার ফিরিয়ে আনবো হারানো দিন আবার ফিরিয়ে আনবো সোনালি দিন আমার ফিরে আনবো